আপনারা শুনছেন এক্সক্লুসিভ বাই উদ্দিন ফারহান দিদারে মাওলা দিদারে মাওলা ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তোমার তুলনা নাই ছন্দে ছন্দে ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ওই মিনারে মিনার শুনি তোমার নামের ধ্বনি আল্লাহ বাবার তাই সেজদাই লুট করি করুণা মিনতি করি পেতে তবু দিদার ওই মিনারে মিনার শুনি তোমার নামের ধ্বনি আল্লাহ আকবর তাই সেজদাই লুট করি করুণা মিনতি করি পেতে তবু দিদার তব মহিমা তব করুণা তব মহিমা তব করুণা আমি যে দিকে তাকাই ছন্দে ছন্দে ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ওই দক্ষিণা মাতাল হাও একই তাল গে যাওয়া হৃদয় জোরানো সুর আকাশের নীলিমায় সাগরের মোহনায় দূর থেকে দূর বহুদূর ওই দক্ষিণা মাতাল হয় কি তা লেগে যাওয়া হৃদয় জুড়ানো আকাশের নীলিমায় সাগরের মোহনায় দূর থেকে দূর বহুদূর তব মহিমা তব করুণা তব মহিমা তব করুণা আমি যে দিকে তাকাই ছন্দে ছন্দে ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তোমার তুলনা নাই ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুরে সুরে গাই ছন্দে ছন্দে তোমার নামে গাইতে মজা পাই তাই তো তোমার প্রেম মহিমা সুর সুরে গাই